ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি এবং হুর ইবনু কাজেস ফাজারি মুসা আল্লাহ সাল্লাম এর সাথীর ব্যাপারে বিতর্ক করছিলেন ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বলেন তিনি হলেন খাজির এমনি সময় উবাই ইবনু কাব রাজিয়াল্লাহ তাল্লাহ্ন তাদের উভয়ের কাছ দিয়ে অতিক্রম করছিলেন তখন ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন তাকে ডাকলেন এবং বললেন আমি এবং আমার এ সাথী মুসা আল্লাহ সাল্লাম এর সাথী সম্পর্কে বিতর্ক করছি যার সঙ্গে সাক্ষাতের জন্য মুসা আল্লাহ সাল্লাম পথের সন্ধান চেয়েছিলেন আপনি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তার ঘটনা বর্ণনা করতে শুনেছেন তিনি বললেন হ্যাঁ আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে মুসা আল্লাহ সাল্লাম বনি ইসরায়েলের এক সমাবেশে উপস্থিত ছিলেন তখন তার নিকট জনৈক ব্যক্তি আসলো এবং জিজ্ঞেস করল আপনি কি এমন কাউকে জানেন যিনি আপনার চেয়ে অধিক জ্ঞানী তিনি বললেন না তখন মুসা আল্লাহ সাল্লাম এর প্রতি আল্লাহ ওয়াহি পাঠিয়ে জানিয়ে দিলেন হ্যাঁ আমার বান্দা খাজির তখন মুসা আল্লাহ সাল্লাম তার সঙ্গে সাক্ষাতের জন্য পথের সন্ধান চেয়েছিলেন তখন তার জন্য একটি মাছ নিদর্শন হিসেবে ঠিক করে দেওয়া হলো এবং তাকে বলে দেওয়া হলো যখন তুমি মাছটি হারাবে তখন তুমি এর পেছনে ফিরে আসবে তাহলেই তুমি তার সাক্ষাৎ পাবে তারপর মুসা আল্লাহ সাল্লাম নদীতে মাছের পিছে পিছে চলছিলেন এমন সময় মুসা আল্লাহ সাল্লামকে তার খাদিম বলে উঠল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন ওই পাথরটির নিকট অবস্থান করছিলাম তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম বস্তুত তার হতে একমাত্র শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল সুরাকাফ আয়াত নম্বর তেষট্টি মুসা আল্লাহ সাল্লাম বললেন আমরা তো সে স্থানেরই খোঁজ করছিলাম অতএব তারা উভয় পিছনে ফিরে চললেন এবং খাজিরের সাক্ষাৎ পেলেন সুরাকাফ আয়াত নম্বর চৌষট্টি তাদের উভয়েরই অবস্থার বর্ণনা ঠিক তাই যা আল্লাহ তার কিতাবে বর্ণনা করেছেন